ধর্ম বিশ্বের মধ্যে কেবল ইসলাম ধর্মই নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে সক্ষম তাই এই বিষয়টিকে কেন্দ্র করে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সুরা আনাম বিরাশি নম্বর আয়াত দেখতে পারেন হচ্ছে এই যে যারা অন্তরে মহান আল্লাহর প্রতি প্রকৃত ইমান স্থাপন করেছে এবং সিও ইমানকে শিরকের দ্বারা কলুষিত করেনি ওই জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই সুখদায়ক সৎপথ ইসলাম ধর্মের সঠিক অনুগামী সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনের আমার এই আয়াতটির মধ্যে রয়েছে সার্বিক নিরাপত্তার সুব্যবস্থা ধর্মের নিরাপত্তা পার্থিব জগতের নিরাপত্তা পারলৌকিক জগতের নিরাপত্তা আত্মিক পারিবারিক সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক নিরাপত্তা সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার সুতরাং আমাদের নিরাপত্তা যেন সংরক্ষিত হয় তার জন্য আমরা ওই সমস্ত পথ অবলম্বন করব না যে পথে গেলে আমাদের ক্ষতি হবে আমাদের সম্মানের ক্ষতি বা আমাদের ইজ্জতের ক্ষতি বা আমাদের মালধনের ক্ষতি বা জীবনের ক্ষতি যেদিকে ক্ষতি আছে সেই দিকে আমরা যাব না আল্লাহ তালা বলেছেন ওলা তুল কুবে এই দিক এলা তাহলোকা সুরা বাকারার একশো পঁচানব্বই নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ বললেন যে তোমরা তোমাদের সিও জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যেও না ওলা তুল কুবে এই দিকুম এলা তাহলোকা সুরা বাকারার আয়াত নম্বর একশো পঁচানব্বইয়ের অংশ বিশেষ মহান করুন আমার আল্লাহ তালা আমাদেরকে আরো সজাগ করে দিয়েছেন যে তোমরা সতর্কতার সহিত জীবন যাপন করবে তোমাদের যেন নিরাপত্তা বজায় থাকে তাই আল্লাহ তালা বলেছেন আমানু হদু হেদরাকম হে ইমানদারগণ তোমরা তোমাদের স্বীয় জীবনকে রক্ষা করার জন্য উপযুক্ত উপায় অবলম্বন করো সুরা আর নেশার আয়ত নম্বর একশো পঁয়ষট্টির অংশ বিশেষ দেখতে পারেন তাই ইসলাম ধর্ম পাঁচটি জরুরি আশু প্রয়োজনীয় বিষয়ের সংরক্ষণ এবং নিরাপত্তার জন্য উপযুক্ত উপায় অবলম্বন করা অপরিহার্য করেছে উক্ত পাঁচটি জরুরি আশু প্রয়োজনীয় বিষয় হচ্ছে এই ধর্মের সংরক্ষণ যাতে আমার ধর্ম আমার দিন নষ্ট হয়ে যাবে সেই কাজ করব না ধরেন শির্ক করা কুফুরি করা এর দ্বারা কি হবে ইমান নষ্ট হয়ে যাবে ইসলাম নষ্ট হয়ে যাবে যেমন অজু করার পর কতকগুলি কর্ম হলে অজু নষ্ট হয়ে যায় কালেমা লাইল্লাহ পড়ার পর বা মুসলমান হওয়া সত্ত্বেও কতকগুলি কর্মকাণ্ড করলে ইসলাম নষ্ট হয়ে যায় উক্ত বিষয়গুলির মধ্যে রয়েছে আল্লাহর সঙ্গে সিরকি করা আল্লাহর সাথে কুফুরি করা আল্লাহকে অস্বীকার করা ইসলাম ধর্মকে বর্জন করা এগুলোর দ্বারা মানুষ কি হয়ে যায় ইসলাম থেকে বেরিয়ে যায় তাহলে যে পাঁচটি জিনিসের সংরক্ষণ করা অপরিহার্য সেই পাঁচটি জিনিসের অন্তর্ভুক্ত এক নম্বর হলো ক সেটা হচ্ছে ধর্মের সংরক্ষণ খ আত্মার সংরক্ষণ আত্মার হেফাজত করতে হবে এই জন্য আমি আমার নিজের আত্মা বা ছেলে মেয়ের আত্মা যাতে হেফাজতে থাকে যাতে শান্তির সহিত তাদের আত্মা থাকে সেই দিকে খেয়াল রাখবো এবং তাদের জীবনে যে সমস্ত ক্ষতিকর বস্তু আছে বা তাদের জীবন যে সমস্ত বস্তুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে সেই সমস্ত বস্তু থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করব নিজেকেও দূরে রাখার চেষ্টা করব সুতরাং আত্মার সংরক্ষণ করা সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার গ বুদ্ধির সংরক্ষণ আমাদের ব্রেন আমাদের বুদ্ধি যেন নষ্ট না হয় তার জন্য যত প্রকারের মাদক দ্রব্য আছে সেই মাদক দ্রব্য থেকে নিজেকে নিজের পরিবার পরিজনকে পরিবার পরিজনকে সতর্ক করে রাখব আর মাদক দ্রব্য আমরা ব্যবহার করব না আর ঘ হচ্ছে বংশের সংরক্ষণ বংশের সংরক্ষণ করাও অপরিহার্য বিষয় এই জন্য জেনা ব্যভিচার এগুলো ইসলাম ধর্মে হারাম করা হয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন অলা তকরাবুজেনা ইন্নাহু কানা আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না কারণ এটা অশালীন কাজ এবং অত্যন্ত জঘন্য পথ সুরা ইসরা বা বানী ইসরায়েলের আয়ত নম্বর তেত্রিশ দেখতে পারেন তাহলে নিজের বংশধর কিভাবে হেফাজতে থাকবে আমার বংশের মধ্যে যেন অন্য কোনো লোকের বীর্য না এসে যায় এই জন্য জেনা ব্যভিচার এগুলো সব হারাম অবৈধ এরপরে হচ্ছে ও ধন সম্পদের সংরক্ষণ করাও জরুরি আপনি কত কষ্ট করে টাকা পয়সা অর্জন করেছেন এই টাকা পয়সার সংরক্ষণ করতে হবে পাপের কাজে এই টাকা পয়সা যেন খরচ না করি আমরা আর গুনার কাজে যেন আমরা খরচ না করি আর অপচয়ে অপচয় যেন আমরা না করি অপচয় করব না অর্থাৎ প্রয়োজনের বেশি খরচ করব না আর নিজের মালধন টাকা পয়সাকে পাপের কাজেও ব্যবহার করব না আজকাল অনেক লোককে দেখা যায় যাদের ইমান দুর্বল যাদের চরিত্র নিম্ন পর্যায়ের তারা নিজের টাকা পয়সার দ্বারা অপকর্ম করে কুকর্ম করে জেনা ব্যভিচার সমমৈথন অন্যান্য আরও সব কুকর্মে লিপ্ত হয়ে নিজের জীবনকে শেষে ধ্বংস করে দেই এবং নিজের মালধন টাকা পয়সাকে শেষ করে দেই তো আমি দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন আমাদের ধর্মের সংরক্ষণ করতে পারি আমাদের আত্মারও যেন সংরক্ষণ করতে পারি আমাদের বুদ্ধির যেন আমরা হেফাজত করতে পারি আমাদের বংশর বংশের যেন হেফাজত করতে পারি সংরক্ষণ করতে পারি এবং মালধন যেন আমরা হেফাজতে রাখতে পারি অপচয় করে বা পাপের কাজে যেন আমাদের মালধনকে আমরা নষ্ট না করে দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু